জানতে দেখুন পিস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সঙ্গে পৃথিবীর যে দেশ থেকে শরিক হয়েছেন যে জায়গার থেকে আপনারা শরিক হয়েছেন আপনাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং কোরআনের এই আয়োজনে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি এবং আল্লাহ সুবহান কাছে দোয়া করি রব্বুল আলমিন আল্লাহ তালা যেন এই কোরআনকে আমাদের দুনিয়ার বেসাতি এবং আখেরাতের বেসাতি এবং কোরআনের মাধ্যমে যেন আমাদেরকে মুক্তি দেন আমিন ইয়া রব্বাল আলমিন সম্মানিত ভাই বোনেরা আমাদের আলোচনা আমরা শুরু করেছি সুরাতা থেকে গত এপিসোডে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছি ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা উল্লেখ করছিলাম এ কথা যে আল্লাহ সুবহান হুয়া তালা কোরআনকে কেন এত সময় নিয়ে নাজিল করলেন এখানে সুরাতুন্নেসা মাদানি যুগে নাজিল হয়েছে তেইশ বছর কেন লাগলো এটার আলোচনা যেমন ভাবে আমরা করেছি সাথে সাথে এই আলোচনা আমরা করেছি যে আমরা অনেকেই জানি যে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে আবার বলা হয় কোরআন নাজিল তেইশ বছর লেগেছে এই প্রশ্নের জবাবও আমরা দিয়েছি জবাবটাকে আমি রিপিট করব আপনাদের বোঝার সুবিধার্থে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে তার অর্থ হলো লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহ সুবাহ কোরআনটাকে এক রাত্রিতে কদরের রাত্রিতে নাজিল করেছেন এটাই আল্লাহ তালা বলেছেন ইন্না আর এটা হলো শাহরু রমাদান কোরআন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তার অর্থ হলো কদর রাত শুধু রমজান মাসে আর ওই রাত্রিতে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে বাইতুল ইজতে আল্লাহ একসঙ্গে নাজিল করেছেন এরপরে জিবরিলকে ইনস্ট্রাকশন দিয়েছেন প্রয়োজন মতো আল্লাহ নবীর কাছে যে অংশ যখন লাগে সেই অংশ তখন তিনি নিয়ে চলে আসবেন এটা হলো মূল কথা অথবা কোরআন নাজিলের শুরু হয়েছে কদরের রাত্রিতে তবে প্রথম মতামতটা বেটার মতামত এখন তাহলে আমরা বুঝলাম যে কোরআনের সবটুক একসঙ্গে নাজিল হয় নাই এবং কোরআন আমরা এখন যে অর্ডারে যে সিরিয়ালে কোরআনটাকে আমরা দেখি সোরা ফাতিহা প্রথম এরপরে সোরা বাকারা সুরা আল ইমরান সুরা নিসা সুরা মায়দা সুরা আন আম সুরা আরাব সুরা আনফাল সুরা তৌবা সুরা ইউনুস এই যেভাবে আমরা ওয়ার্ডারটাকে দেখি কোরআন কিন্তু এই ওয়ার্ডারে নাজিল হয় না আপনারা সবাই এটা মনে আছে প্রথম আয়াত নাজিল হয়েছে একরা বিসমি কাল্লাজি খালাক একদম তিরিশ পাড়ার এক সুরা সুরাতুর আলাকের মধ্যে এই প্রথম অংশটা তাহলে এক এক অংশ প্রয়োজন অনুযায়ী আল্লাহ তালা আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন এই ডিফারেন্সিয়েট করার কারণটা কি কারণ হলো কি দেখেন মূলত কোরআন হলো একটা জীবন্ত কিতাব is a live book what do I mean by that এটা দ্বারা আমি এইটা মিন করি যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে একটা সমাজ ব্যবস্থা চলছে যার মধ্যে স্ট্রাগল আছে ফাইট আছে সুবিধা আছে অসুবিধা আছে বিপদ আছে শত্রুর হামলা আছে নিজেদের বিভিন্ন ধরনের হুকুম হাকামের প্রয়োজন আছে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আল্লাহর নবী আল্লাহর রসুলের জীবনে যখন যেই সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যার মধ্যে পড়ার সমাধান হিসেবে আল্লাহ সুবহান কি করছেন সমাধান দিয়ে দিচ্ছেন আল্লাহ নবী গিয়ে হাজির হয়েছেন এমন জায়গায় যেখানে পানি নাই তাহলে আল্লাহ সুবহান তখন আল্লাহ নবীর উপরে রহম করতেছেন আমাদের উপরে রহম আল্লাহ নবী জানেন না কি করবো ইয়া রসুল আল্লাহ পানি নাই অজু করব কি করে কথা তো ঠিক পানি নাই খালি অজুই তো না এই অবস্থা যদি কারো উপরে গোসল ফরজ হয় তাহলে গোসলই বা করবে কি করে আল্লাহ রবুল আলমিনের দিকে আসমানের দিকে আল্লাহ নবী তাকায় আছেন আল্লাহর পক্ষ থেকে কোন রহম আসে কিনা এটা দেখতে চাচ্ছেন আল্লাহ রসুল অপেক্ষা করলেন আর আল্লাহ সুবাহ হওয়া আল্লাহ রহম করলেন আর নাজিল হয়ে গেল যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তাই করে ফেলো সুবহান আল্লাহ দেখেছেন আল্লাহর কত রহম আল্লাহর কত করম মহিলা এসে বলছে যে ইয়া রসুল আল্লাহ আমার স্বামী আমাকে এই করে সেই করে অমুক করে তমুক করে এবং সেই মহিলার কথা নবীর ফ্যামিলির লোকজন শোনার আগে আল্লাহ নবীর শুনেছেন তার আগে আল্লাহ নিজেই শুনে ফেললেন আর বললেন قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما যেই মহিলা এসে আল্লাহ নবীর কাছে কমপ্লেন করে এটা আল্লাহ শুনে ফেলেছেন সুবাহান আল্লাহ আয়েশা বলেন আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম আমরা শোনার আগে আল্লাহ কেমনে শুনলো সুবাহান তাহলে এক এক সমস্যা এসে যায় আর আল্লাহ সুবহান হুয়া আল্লাহর পক্ষ থেকে ওই সমস্যার সমাধান আমরা এইভাবে বলে থাকি যে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে এক জীবন্ত ইসলামী আন্দোলন চলছে এক ইসলামের এক জীবন্ত ভার্সন লাইভ ভার্সন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লিড করছেন এই মুভমেন্ট এই আন্দোলনের এবং এই জীবনের যখন বাকে বাকে সমস্যা এসেছে রাতে দিনে অসুবিধার মধ্যে আল্লাহ নবী পড়েছেন আর সমাধান আল্লাহ নবীর কাছে নেই তখন আল্লাহ সুবহান হুয়া তালার পক্ষ থেকে জিবরিল এসে হাজির হে নবী আপনি অসুবিধায় আছেন নেন আল্লাহর পক্ষ থেকে এই হলো সমাধান সুবহান আল্লাহ সেই কারণেই মূলত আল্লাহর নবীর যখন যে অসুবিধা হয়েছে তখন সেই অসুবিধার সুবিধা করে দিয়েছেন এই কোরআন নাজিলের মধ্যে দিয়ে এরপরে আবার আল্লাহর নবীকে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন নাজিল যদিও আগে হয়েছে কিন্তু এটা যাবে হলো পরে কিন্তু অথবা এটা নাজিল হয়েছে পরে এটা আসবে কিন্তু আগে এটা আল্লাহ নবীকে আল্লাহ রবুল্লা আলমিন স্বয়ং নিজে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছয়জন কুত্তা বেও হয়েছিল আরো অনেকে লিখেছেন ফেইমাস ছয়জন যার মধ্যে জায়দ করেছেন এবং উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে লেখান নাই ছয়জনকে দিয়ে লেখা কেন লেখা ভুল করলে হয়তো একজনে ভুল করতে পারে কিন্তু together six people are doing mistake that impossible impossible impossible এটা অসম্ভব আর সেজন্য রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যারা ওহি লিখেছেন তারা অত্যন্ত নবুল সাহাবি আল্লাহ রসুলের রেসপেক্টেড সাহাবি তারা এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অফাতের আগেই সব কিছু হ্যাজবিন সোটেড আউট সুবহান আল্লাহ এই কোরআনের জন্য আল্লাহ রব্বুল আলমিন কোনো সন্দেহের গুঞ্জায়শ রাখেন নাই তাহলে এখানে বলা হচ্ছে ইমাম এবনু কাসির রহমতুল্লাহ আলহী আমার সামনে তাফসির এবনু কাসির আমার সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবনু কাসির রহমতুল্লাহ আলহি তিনি বলছেন সুরাতুন্নিসা মাদানিয়া সুরা নিসাটা হলো মাদানী সুরা ওয়া আয়াতুহা সিত্তুন ওয়া এর ভার্সেস নাম্বার হলো আয়াতের নাম্বার হলো ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স ছিয়াত্তরটা আয়াত আছে নাম্বার ফোর তাহলে chapter four total hundred and seventy six আর নাজিল হয়েছে মদিনা শরীফে মদিনা শরীফে নাজিল হয়েছে তার অর্থ হলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে কোরআনের গুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় মাক্কি সুরা যেটা হিজরতের আগে নাজিল হয়েছে আর একটা বলা হয় মাদানী সুরা যেটা হিজরতের পরে নাজিল হয়েছে হিজরতের পরে যে আয়াত মক্কায় নাজিল হলো এটাকেও মাদানী বলা হবে কারণ এটা হলো মাদানী যুগ ফর এক্সাম্পল ইজাজুল্লাহ এরপরে আলিয়ম আকমাল তুলাকুম দিন এরকম আয়াত যেগুলো নাজিল হয়েছে মক্কাতে কিন্তু হিজরতের পরে এই সব আয়াতগুলো আপনার মাদানি আয়াত এবং মাদানি সুরা কেন এটা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হিজরতের পরে হয়েছে তাহলে ক্লারিফিকেশন হলো এটা ক্লাসিফিকেশন এটা যে যদি কোনো সুরা হিজরতের পরে গিয়ে নাজিল হয় এটাকে মাদানি বলা হবে আর যদি কোনো সুরা হিজরতের আগে নাজিল হয় তাহলে এটাকে মাক্কি বলা হবে মাক্কি সুরাগুলোর সাধারণত বৈশিষ্ট্য হলো এখানে তাওহিদ রিসালাত আখেরাত নিয়ে সাধারণত কথা বলা হয় তাওহিদ রিসালাত আখেরাত ওয়ান্নেস অফ আল্লাহ দেন দ্য প্রফেটহুড এবং the in the life year after light after death এই তিন বিষয় নিয়ে সাধারণত কথা বলা হয়ে থাকে কারণ এটা ফান্ডামেন্টাল ইমানের বিষয় আর মাদানী সুরাগুলোর মধ্যে হুকুম হাকাম বর্ণনা করা হয় মানুষের জীবন কিভাবে চলবে মানুষের সমাজ কিভাবে চলবে ইন্টারপার্সোনাল রিলেশন কি হবে মিরাজ কিভাবে বন্টন হবে নেইবারের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন অথবা তাদের সঙ্গে বিহেভ করবেন ব্যবসা বাণিজ্য আপনি কিভাবে করবেন রাষ্ট্র আপনি কিভাবে পরিচালনা করবেন বিচার সালিশ আপনি কিভাবে করবেন এই সমস্ত বিভিন্ন আহকামের বিষয় যেগুলো আছে আহকামের বিষয়গুলো সাধারণত আল্লাহ সুবহান মাদানি সুরাগুলোর মধ্যে আলোচনা করেছেন আমাদেরকে হেদায়ত দিয়েছেন আর এর মধ্যে অন্য বিষয়ও আসতে পারে কিন্তু মোস্টলি এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এজন্য সুরাতুল নিসার মধ্যে আমরা বিভিন্ন বিষয়ের পর্যায়ে আলোচনা পাব আল্লাহ সুহান হুয়া সুরাতুল নিসাকে শুরু করেছেন মানব সৃষ্টির আদি কথা দিয়ে শুরু করেছেন এরপর আল্লাহ সুবহান হুয়া তালা এতিমদের হুকুম বর্ণনা করেছেন তাদেরকে কিভাবে আমরা লুক আফটার করবো এরপরে আল্লাহ সুবহান হুয়া তালা ইনহেরিটেন্স ল মিরাসের যে হুকুম সেটা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ সুবাহান এরপরে বর্ণনা করেছেন জেনার শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন কাদেরকে বিবাহ করা যাবে যাবে না সে সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন এরপরে আল্লাহ তালা মোহরানার বিষয়ে বর্ণনা করেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা ব্যবসা কিভাবে পরিচালনা আমরা করব সেটা আল্লাহ রবুল্লা আলমিন পর্যায়ে আলোচনা করেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা জিহাদের কথা এখানে নিয়ে এসেছেন এবং ভীতি অবস্থাতে জেহাদের ময়দানে আমরা কিভাবে সালাত আদায় করব সে প্রসঙ্গ আল্লাহ রবুল্লা আলমিন এখানে নিয়ে এসেছেন এরপরে স্ত্রীদেরকে কিভাবে আমরা সংশোধন করব স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে হবে সে সম্পর্কে আল্লাহ সুবাহ এখানে নিয়ে এসেছেন এরপরে ইমান এবং তাহিদের বিভিন্ন বিষয় আল্লাহ সুবাহ নিয়ে এসেছেন আবারও মিরাসের আয়তের মাধ্যমে আল্লাহ সুরাকে শেষ করেছেন তার আগে ঈসা আলাইসালামের প্রসঙ্গ আল্লাহ এখানে বর্ণনা করেছেন তাহলে একশো ছিয়াত্তর আয়াত তো অনেক লম্বা সুরা আলোচনাও কিন্তু লম্বা হবে আপনাদের সবর লাগবে হয়তো শুনতে একদিনই তো সবকিছু শুনবেন না দেখবেন না সপ্তাহে হয়তো একদিন দুই দিন আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকুন we are going to very short break and will be back very very soon ইনশাআল্লাহ স্টে ওভার ইউ আ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু Oh.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 Shahidullah Khan Madani doctor Hafez A B M Hezbullah Akramuzzaman bin Salam Muzaffar bin মহসিন মোহাম্মদুল হাসান আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সেটা আল্লাহ আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা এই বিরতির পরে আমরা সুরা নেসার যে আলোচনা পর্যালোচনা তো আমরা অনেক করলাম আস্তে আস্তে আমরা সুরা নিসার সরাসরি আলোচনা আমরা শুরু করতে হবে আর সরাসরি আলোচনা যখন আমরা শুরু করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে সুরাতুন্নেসা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তার আগে ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন قال العوفي عن ابن عباس رضي الله عنهما نزلت سورة النساء بالمدينة যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন তিনি রাইসুল মুফাসসিরিন সবথেকে বড় মুফাসসির মুফাসসিরদের লিডার তিনি বলছেন যে আপনাদেরকে যেমন আমি বলেছি যে এটা মাদানী সূরা তিনিও বলছেন এই কথা যে এই সূরাটা নাজিল হয়েছিল হলো মদিনাতে وقال عبد الله بن مسعود আরেকজন বড় ফকি আরেকজন বড় মুহাদ্দিস বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইন্নাফি সুরাতিন নিসা লাখামসু আয়াতিন মা ইয়াসুররুনি বিহা ফিদ দুনিয়া সুরা নিসার মধ্যে পাঁচটা আয়াত আছে এই পাঁচটা আয়াতের ব্যাপারে আমি যে পরিমাণ খুশি দুনিয়ার অন্য কোনো বিষয়ে আমি এরকম আর খুশি না এই পাঁচ আয়াত কোনটা কোনটা তিনি বলেছেন এটা একটা আয়াত আমি খুব খুশি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহকে maaf করেন না শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে maaf করে দেন চার নম্বর হলো ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما এই আরেক আয়াত যখন তারা অন্যায় করে ফেলে জুলুম করে ফেলে এ নবী তারা যদি আপনার কাছে আসে আর তারা আল্লাহর কাছে তবা করে আপনি তাদের জন্য যদি আল্লাহর কাছে মাগ ফেরাত চান তাহলে আল্লাহ মাফ করে দিবেন এটাও তিনি খুব পছন্দ করতেন আর পাঁচ নম্বরে হলো وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا وَمَن يَعْمَلْ سُوءًا যেই লোক আল্লাহর কাছে কোনো অন্যায় করে বসে আও ইয়াজলিম নাফসাহু অথবা নিজের নফসের উপরে জুলুম করে সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ আর আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে সরি বলে মাপ চায় কি হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিনকে গফরুর রহিম হিসেবেই পেয়ে যাবে সুহান আল্লাহ এই পাঁচখানা আয়াত আবদুল্লাবনে আল্লাহ বলেন যে এই পাঁচটা আয়াতকে আমি খুব পছন্দ করি আসলে তো কোরআনের সব আয়াতই আমরা পছন্দ করি অপছন্দনীয় কোনো জিনিস তো কোরআনের মধ্যে নাই থাকবেও না কারণ এটা কালামুল্লাহ গৈর মখলুক এটা আল্লাহর কালাম সবই আপনি পছন্দ করবেন কিন্তু স্পেসিফিকলি স্পেসিফিক রিজনে কোনো কোনো সময় আমরা বলি যে এটা আমার খুব পছন্দ তার মধ্যে এক নম্বর আয়াত তিনি যেটা পছন্দ করেছেন সেখানে আল্লাহ জুলুম করেন না এই সম্পর্কে কথা বলা হয়েছে দুই নম্বরে হলো কবিরা গুনার থেকে বেঁচে থাকলে সগিরা আল্লাহ মাফ করে দিবেন আর তিন নম্বরে হলো আল্লাহর সঙ্গে শিরিক করলে আল্লাহ মাফ করবেন না সেই কথা আল্লাহ বলে দিলেন চার নম্বরে হলো যদি অন্যায় জুলুম হয়ে যায় আল্লাহ নবীর কাছে আসা আর আল্লাহর কাছে মাপ চাওয়া সেটা একটা আর পাঁচ নম্বরে হলো যে ব্যক্তি নিজের উপরে জুলুম করে অথবা কোনো অন্যায় কাজ করে বসে আর যদি আল্লাহ সুবহান হুয়া আল্লাহর কাছে ইস্তেকফার করে সরি বলে তবা করে তাহলে আল্লাহ সুবহান হুয়া তালা তাকে মাফ করে দিবেন এই বর্ণনা এসেছে হলো ইবনু কাসির রহমতুল্লাহ আলহি এটা বর্ণনা করছেন আর যে এটা আবদুল্লাহ মাসুদের মতামত ছিল দেখেন আল্লাহ নবী সাহাবি যারা তারা কোরআনকে নিয়ে কত গবেষণা করেছেন কোরআনকে নিয়ে কত তারা ব্যস্ত থেকেছেন তারা কোরআনের মানুষ কিভাবে হয়ে গিয়েছেন কোরআনের সৈনিক কিভাবে হয়েছেন কোরআন কেন্দ্রিক কিভাবে জীবন গঠন করেছেন আপনি কি কখনো সুরা নেশা পড়ে দেখেছেন যে এর মধ্যে কি আছে আপনি কি সুরা নেশার তেলাওয়াত জানেন আমি সবসময় একটা কথা বলি সে কথাটা হলো এরকম আপনাদের হয়তো পছন্দ হতেও পারে নাও হতে পারে কথাটা ঠিক এরকম মনে করেন সর্বমোট লাইটের আলোর সংখ্যা হলো হান্ড্রেড একটা জায়গায় মোট একশো চোদ্দোটা আলো আছে সর্বমোট আলো হলো একশো চোদ্দোটা এই একশো চোদ্দোটা আলো হলো সবাই এই একশো চোদ্দোটা আলো আপনি সংগ্রহ করতে হবে আপনি কতগুলো আলো এর মধ্য থেকে সংগ্রহ করেছেন চিন্তা করে দেখেন তো আপনি যদি শুধু আলাম তারা পর্যন্ত সুরাগুলো মুখস্থ করেছেন তাহলে মাত্র দশটা আলো সংগ্রহ করেছেন আপনি একশো আলোর মধ্যে দশটা আলো মাত্র আপনি সংগ্রহ করেছেন তাহলে একশো চারটা অন্ধকার আপনার মধ্যে রয়ে গিয়েছে আপনার মধ্যে কোরআনের যতটুকুন অংশ আছে আপনার কলবের মধ্যে অতটুকুন আলো আছে বাকি সাইডটা অন্ধকার এজন্য আমরা যারা কোরআন জানি না আমাদের পুরো কলবটা অন্ধকারে ছেয়ে আছে যে লোকটা খালি সুরা ফাতিহাটা জানছে একটা আলো জ্বালায়ছে তা আলোর জ্বলারও তো বিভিন্ন পাওয়ার আছে কিছু আলো আছে আস্তে আস্তে জলে আরো বেশি জলে ঠিক না কথা যদি শুধু আপনি তেলাওয়াত জানেন তাহলে সামান্য একটু জ্বলছে তেলাওয়াতের পরে যদি আপনি এটা অর্থ জানেন তাহলে আলোর আপনার পরিমাণ একটু বেশি হয়েছে যদি অর্থর পরে এটা আমল করেন তাহলে পরিমাণটা আরো বেশি হয়েছে আমল করার পরে যদি কোরআনের দাওয়াত দেন সুরা ফাতেহার তাহলে পরিপূর্ণ আলোটা হয়েছে প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আলোর আপনি একদম high voltage high volume power জন্য আপনাকে কি করতে হবে কোরআন তেলাওয়াত শিখতে হবে আপনাকে অর্থ জানতে হবে আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে তখন আলোটা পরিপূর্ণভাবে জ্বলল এই যে সুরা নিসার আলোচনা আমরা শুরু করেছি আপনি যদি সুরা নিসা না জানেন তাহলে আপনার অন্তরটা সুরা নেশার ব্যাপারে অন্ধকারে থেকে গেল আমার ভাইরা আমার বোনেরা এজন্য আমি আবার আপনাদেরকে অনুরোধ করতে চাই আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এই কোরআনকে আপনি তেলাওয়াত করেন সুরা নিসা পড়েন পড়ে দেখেন আল্লাহ আপনার কথা বলেছেন আল্লাহ আমার কথা বলেছেন আল্লাহ নারীর কথা বলেছেন আল্লাহ নরের কথা বলেছেন আল্লাহ মানুষের কথা বলেছেন আল্লাহ আসমানের কথা বলেছেন জমিনের কথা বলেছেন ফেরেস্তাদের কথা বলেছেন আল্লাহ জিনদের কথা বলেছেন সবই আল্লাহ বলেছেন কিন্তু হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ চোখ আছে ঠিকই কিন্তু তাকায় দেখলাম না কোনোদিন একেই বলে যে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আমরা যেন এরকম অন্ধ হয়ে না থাকি বরং চোখ মেলুন open your eyes brothers and sisters আপনার চোখ মেলুন চোখ মেলে কোরআনের দিকে তাকান আর দেখেন আল্লাহ সুবহান আপনার জন্য কি বলছেন তাহলে আমি এটা আবার রিপিট করি কোরআনের একশো চোদ্দটা সুরা হলো একশো চোদ্দটা লাইটের মতন আপনার অন্তরের মধ্যে ওই একশো চোদ্দটা লাইটকে জ্বালাতে হবে এই জন্য আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে তো কোনো লাভ হবে না প্রত্যেক অন্তরে অন্তরে জ্বালো আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো অন্তরে জ্বললে ঘরে এমনি জ্বলবে ইনশাআল্লাহ এই জন্য কোরআনের আলো দিয়ে কোরআনের নূর দিয়ে যেন আল্লাহ রবাহ আলমিন আমাদের অন্তর গুলে নূরান্বিত করে দেন আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও এজন্য কোরআনের সঙ্গে আপনাকে আমাকে কানেকশন লাগাতে হবে কোরআনের সঙ্গে আপনার আমাকে কোরআনের মাধ্যমে অন্তরের মাঝে আলো জ্বালাতে হবে আর এই আলো জ্বালাতে পারলেই আমাদের জীবনটা সার্থক হবে আমার ভাইয়েরা সোরানিসা একটা বড় আলো কারণ আয়াত সংখ্যাও তো বেশি এই জন্য বড় আলোটা আপনার অন্তরে জ্বলল কিনা ততক্ষণ পর্যন্ত জ্বলবে না যতক্ষণ পর্যন্ত না সোরানিসা আপনি তেলাওয়াত করবেন সোরানি সোরানিসা আপনি বুঝবেন এরপরে আমল করবেন মানুষকে দাওয়াত দিবেন এর আপনি আলোচনা শুনবেন কাজেই সোরা নিসার আলোচনা যেহেতু আমরা করছি আসুন এই আলোচনাকে আমরা কন্টিনিউ করি আর আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের আলো দিয়ে আমাদের অন্তরগুলোকে যেন আলোকিত করে দেন আমাদের জীবনকে যেন সুন্দর করে দেন এই জন্য আমাদের স্লোগান হলো আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আপনাদের সঙ্গে কথা হবে সৌরাতুন্নেসা এখনো শুরু আমরা করতে পারলাম না ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা সৌরাতুন্নেসা সরাসরি শুরু করে দিব والسلام عليكم ورحمة الله وبركاته Oh أشهد أن করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা